اے کلمہ والا کلمہ والا کلیم দেখি যে সারা খনে কি জপ মনে মনে দেখি যে সারা খনে কি জপ মনে মনে বলো তো তোমার সত্যি কিসের জ্বালা হে পাগ কালিমাওয়ালা কালিমাওয়ালা কালিমাওয়ালা কালিমাওয়ালা কালিমাওয়ালা কালিমাওয়ালা উত্তরে বলেন কালিমাওয়ালা তুমি আমায় করোনা অবহেলা তুমি আমায় করোনা অবহেলা এই কালিমা ক্রয় করে দেখো মিঠবে সকল জ্বালা তুমি আমায় করোনা অবহেলা এই কালিমা ক্রয় করে দেখো তোমার মিঠবে সকল জ্বালা ও হে কালিমাওয়ালা কালিমাওয়ালা কালিমাওয়ালা কালিমাওয়ালা কালিমাওয়ালা কালিমাওয়ালা ঠিক আছে যদি এমন হয় কালিমা কিনতে নাহি ভয় মিঠবে মনের দুঃখ জ্বালা আমার এমন কালিমা চা কালিমা কিনতে নাহি ভয় মিঠবে মনের দুঃখ জ্বালা আমার এমন কালিমা চা ও হে কালিমাওয়ালা কালিমাওয়ালা কালিমাওয়ালা কালিমাওয়ালা কালিমাওয়ালা কালিমাওয়ালা তুমি করেছো মদ্যপান শুধু গাও অশ্লীল গান পবিত্র এই কালিমা পেতে প্রথমে করতে হবে স্নান কালিমাওয়ালা দুহাত তুলে ফেলেন চোখের পানি হে দয়াময় জ্বালাও আলো এ আধার হৃদয় খানি কালিমাওয়ালা দুহাত তুলে ফেলেন চোখের পানি হে দয়াময় জ্বালাও আলো এই আধার হৃদয়খানি গোসল শেষে পবিত্র হয়ে আসলেন ওই লোক খোদার অশেষ দয়ায় শীতল তাহার চোখ কালিমাওয়ালা মুস্কি হেসে বলেন তাকে ডেকে একিন রেখো মনে প্রাণে সদায় আল্লাহকে কালিমাওয়ালা মুস্কি হেসে বলেন তাকে ডেকে একিন রেখো মনে প্রাণে সদায় আল্লাহকে এক আল্লাহর নেই যে শরিককে মোহাম্মদ মুস্তফা সাল আলী ওয়াসাল্লাম শেষ নবী তার জন্যই এই পৃথিবীর সৃষ্টি আজি সবই এমনই করে কালিমাওয়ালা কালিমা ফেরি করে খোদার কৃপায় ফেরাই মান সবার দারে দাঁড়ে এমনি করে কালিমাওয়ালা কালিমা ফেরি করে খোদার কৃপায় ফেরায় মান সবার দারে দারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কালিমাওয়ালা ولا